আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে একজন পুরুষ আর একজন নারী পুরুষটার নাম কি নারীটার নাম কি হাওয়ার শব্দটা কোরআন একাডেমে আসে নাই কিন্তু আমরা বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়ত থেকে পাই যে আমাদের আদম আলহিসালামের পরে যে নারীকে সৃষ্টি করা হয়েছে তার নাম হলো হাওয়া একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ রাবুল আলমিন সকল মানুষকে সৃষ্টি করেছেন তাহলে সকল মানুষের সৃষ্টির উৎস হলো এক জায়গায় তাহলে আদম থেকে মানুষ সৃষ্টি নাকি মোহাম্মদ সাল্লাম থেকে মানুষ সৃষ্টি আল্লাহ পাক কোরআনে কারিমে বা নবিসামের কোনো হাদিসে বলেন নাই যে আল্লাপাক আমার থেকে আদম বানাইছেন সব জায়গায় বলা হয়েছে আদম থেকে আল্লাহ সুবান মানুষ বানাইছে কিন্তু তারপরেও আমাদের দেশে কিছু মানুষ বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ পাক প্রথম বানাইছেন আল্লাহ পাক বলতেছেন প্রথম বানাইছেন আদম আলহিসামকে কিন্তু মানুষ জোর করে নিজেরা তৈরি করে নিজেরা বানাই মানে মহব্বতের ঠেলায় এসকের ঠেলায় বানাই ফেলছে যে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ পাক প্রথম তৈরি করছে এবং এই ব্যাপারে জাল হাদিসও বানাই ফেলছে যে আব্বালুমা খালাক আল্লাহ নুরি আল্লাহ রসুল নাকি বলছেন যে আমার নূরকে সর্বপ্রথম বানানো হয়েছে এটা জাল হাদিস মিথ্যা কথা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টির মধ্যে তৈরি করেছেন কালম আব্বালুমা খালাক আল্লাহ আল কালাম সর্বপ্রথম তৈরি করেছেন কালাম আর মানুষের মধ্যে আল্লাহ সুবান সর্বপ্রথম তৈরি করেছেন আদম আলাইহিসালাম আল্লাহ পাক সুরা আল বাকারার মধ্যে বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লামা আদাম আল আসমা কুল্লাহা আল্লাহাক নাম বলে দিলেন ওয়া আল্লামা আদামা আদম যে যেই জমিনের খলিফা সর্বপ্রথম বানাইলেন সেই সর্বপ্রথম খলিফার নাম হইল আদামা তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো তা আল্লাহ রসুলামকে যদি আগে বানায় তিনি কোথায় ছিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তা আল্লাহ রসুল কোথায় আল্লাহ রসুল কথা বলেন নাই যে তোমরা দুজনের সাথে মোহাম্মদ মোহাম্মদকে ঢুকাও জান্নাতের মধ্যে এই কথা বলছেন আল্লাহ পাক বলেন নাই দুইজনকে ডাকছেন আল্লাহ পাক তখন পৃথিবীতে মানুষে দুইজন আল্লাহ পাক বলতেছেন ইন্না খালাক না কমেন জাকার আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে একজন পুরুষ আর নারী থেকে তৈরি করার পরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় আমি আবার বিভক্ত করে দিয়েছি এই বিভক্ত এই বিভক্তিটার হ্যাকমত কি লিতারাফো যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো যে আপনি হজে গেলেন আপনার পাসপোর্ট দেখলে বুঝতে পারবে যে আপনি কোন দেশের বাংলাদেশি আরেকজন ইন্ডিয়ান আরেকজন পাকিস্তানি আরেকজন ইন্দোনেশিয়ান আরেকজন মালয়েশিয়ান এই যে আলাদা আলাদা বাক করছেন কেন বাক করছেন যদি সারা পৃথিবীর মানুষ সব এক দেশের নাগরিক হয়ে যেতেন সব যদি সৌদি আরবের নাগরিক একেবারে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাহলে মানুষদেরকে চিনা তাদেরকে তাদের পরিস্থিতি জানা এটা অনেক কষ্টকর হয়ে যেত আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন জাতিতে ভাগ করে দিয়েছি এই ভাগ হওয়া দোষণীয় বিষয় না লিতা আর আপু এটা করার উদ্দেশ্য হলো যাতে তোমাদের মধ্যে একজন আরেকজনকে চিনতে পারো পরিচয় লাভ করতে পারো তবে এই গোত্র এই শাখা প্রশাখা এই জাতি এগুলা তোমাদের সম্মানের কোনো বিষয় নয় ইন্না আক্রামা কুমেন্দাল্লাহে আত্মাকুম আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত আতকাকুম যিনি সবচেয়ে বেশি তাকুয়াবান সোহান যিনি যত বেশি তাকুয়াবান তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তত বেশি সম্মানিত সুহান আল্লাহ সম্মান নির্ধারণ হয় কিসে তাকোয়া